কোরআন মিনাল কুতুবিল মোতাকদ্দিমা অতীতে যে আসমানি কিতাবগুলি নাজেল করা হয়েছে সেসব আসমানি কিতাবের মাঝে কোরআন করিমের মর্যাদা কতটুকু বা কি মর্যাদা রাখে কোরআন করিম এ মর্মে বেশ কিছু আয়াত উল্লেখ করেছেন লেখক বলছেন কার আল্লাহ তালাফিহে কোরআন করিম সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করছেন সুরা মায়েদার আয়াত আটচল্লিশে ওয়ানজাল্লা ইলাইকাল কিতাব বিল হক হে নবী তোমার নিকটে আল কিতাব নাজেল করেছি মানে আল কোরআনুল করিম মানে আল কিতাব বিশেষ কিতাব বোঝানো হয়েছে কোরআনে করিমকে নাজেল করেছি সত্য সহকারী বিল হক হক সত্য নিয়ে যেখানে অন্য অন্য আগের নাজিলকৃত আসমানি কিতাবগুলিতে মিথ্যার সংমিশ্রণ ঘটেছিল বিকৃতি হয়ে যাওয়ার কারণে তাতে সেসব জাতির ইয়াহুদ্দিন নাসারাদের নিজের পক্ষ থেকে কিছু তাতে বাড়িয়ে দেওয়ার কারণে কিছু ঘাটতি করে দেওয়ার কারণে তাহরিফ বিকৃতি ঘটে গেছিল শব্দের অর্থের যে তাছাড়া আল্লাহ রবুল আলমিন দিনের নতুন এডিশন পাঠাতে চাইলেন যা দিয়ে দিনকে আল্লাহর মনোনীত দিন যে ইসলাম সেটাকে পরিপূর্ণ করতে চাইলেন কোরআন করিমের মাধ্যমে যা তো যা সত্য সহকারে নাজল হয়েছে অর্থাৎ কোরআন কেরমে যা কিছু রয়েছে তা হচ্ছে হক যেসব সংবাদ রয়েছে অতীতের ভবিষ্যতের সেগুলি হচ্ছে সত্য যেসব তাতে বিধিবিধান রয়েছে তা হচ্ছে প্রজ্ঞাপূর্ণ হেকমতপূর্ণ এবং সেগুলি হচ্ছে মানব জাতির জন্য উপকারী ইহকাল পরকালে সব দিক থেকে হক পূর্বে যেসব কিতাব আসমানি করা হয়েছিল সেগুলির সত্যায়নকারী হিসাবে মোসাদ্দেকা কোরআন করিমের একটি গুণ হচ্ছে যে কোরআন করিম সত্য বিলহাক আর একটি হচ্ছে মোসাদ্দেকা মানে সত্যায়নকারী আগের যে কিতাবগুলি তাওরাত এনজিল জবুর এসব যে নাজিল হয়েছে আসমানি কিতাব সেগুলির সত্যায়নকারী অর্থাৎ সেগুলিতে যেসব কথাগুলি আল্লাহর পক্ষ থেকে রয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিন সেগুলিকে বহাল রাখতে চেয়েছেন সেগুলি সত্যায়ন করেছে যে এগুলি আল্লাহ রব্বানের পক্ষ থেকে এগুলি হচ্ছে অবিকৃত আল্লাহ নাজিলকৃত বিধান এবং এগুলিকে আরো কেমন পর্যন্ত আল্লাহ বহাল রাখতে চেয়েছেন আর সত্যায়নকারী আরেকটা দিক হচ্ছে যেসব বিধিবিধান হয়তো সেগুলি অবিকৃত সত্য আল্লাহর পক্ষ থেকে কিন্তু তরাত ইঞ্জিলে কিন্তু সেগুলিকে আল্লাহ রোহিত করতে চেয়েছেন সেগুলি সত্যায়ন করেছেন এইভাবে যে এগুলি রোহিতকৃত এগুলির প্রতি আর মানুষের আমল করা বা এগুলির বাস্তবায়ন করা বৈধ নয় ক্যান্সেল ঘোষণা করা হয়েছে আর যেগুলি তাতে অসত্য রয়েছে এক মানুষদের ধর্মগুরুদের সংযোজন রয়েছে বিকৃতি ঘটিয়েছে সেগুলিকে শনাক্ত করে দেওয়া হয়েছে আলী কোরআন আরেকটি গুণ হচ্ছে কোরআনে করিম আগের কিতাবগুলির প্রতি মোহাইমেন মোহাইমেন ইসিম ফাইলের সেগা মোহাইম এখানে আল কোরআন করিমকে মোহাইমেন বলা হয়েছে আর আল্লাহ রব্বুল আলমিনের নাম সুরাতে উল হাসরে বলা হয়েছে আল্লাহ ইলাহিল্লাহ আল গাইবি ও শাহাদ রহমান রাহিম কোরআনিক কেরিমকে মোহাইমেন বলা হয়েছে এখানে অনির্দিষ্ট না কেরা শব্দ এসছে মোহাইমেনম আর সেখানে আল মোহাইমেন আল্লাহ রবুল্লাহ বলা হয়েছে মোহাইমেন মানে কি ব্যাপক অর্থ রাখে এই শব্দটি একটা বাংলা শব্দ দিয়ে এর ভাব প্রকাশ করা মুশকিল এজন্য এর তাফসির আসছে মোফাসরিনগণ সালাবদের যুগ থেকে যা বর্ণনা করেছেন তা ইনশা আল্লাহ তালা সামনে আসছে এমনিতে এর অনুবাদ সংরক্ষণকারী বা সংরক্ষক তো কোরআন করিম হচ্ছে আগের কিতাবগুলির বিধি বিধানের সংরক্ষণকারী হাইমানাতুন বা হাইমানা ইউহাইমানো হাইমানাতন যে আরবি শব্দ এর মানে হচ্ছে কোনো কিছুর আধিপত্য প্রতিষ্ঠিত হওয়া কোনো কিছুর প্রতাপশালী হওয়া প্রভাবশালী হওয়া এজন্য কোনো ক্ষমতাশালীর দাপটকে হাইমানা বলা হয় হাইমানা বলা হয় তো এইসব অর্থগুলি হয়ে থাকে এই মোহাইমেনের মোহাইমেনান আলে আগে যে কিতাবগুলি নাজেল হয়েছে আল্লাহর পক্ষ থেকে যেগুলি মানব রচিত কিতাব যেমন বেদ কোরআন আর এসব বিভিন্ন ধর্মগ্রন্থ যেগুলো আসমানি গ্রন্থ নয় ঐশী বাণী কিন্তু যেগুলো ঐশী বাণী আল্লাহ একসময় নাজেল করেছে সেগুলির সংরক্ষণকারী অর্থাৎ সেগুলির মধ্যে যেসব আল্লাহ রব্বুল আলমী রাখতে চেয়েছেন রেখেছেন যেগুলি রোহিত করতেছেন কোরআন করিম দিয়ে রোহিত করেছেন যেগুলি আসলে মিথ্যা কথা তাদের মন গড়া কথা তাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেগুলিকে চিহ্নিত করা হয়েছে ইত্যাদি এসব বিষয়গুলি তারপরে দ্বিতীয় আয়াত সুরাই অনুসারে আট নম্বর সাঁত্রিশ মহান আল্লাহ বলছেন ওমা কান আহাদ আল কোরআন ইউফতারা মিন্দুনিল্লাহ এই কোরআন করিম এমন নয় যে আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে তা মন গড়া রচিত ইফতারা ইফতেরা মানে মিথ্যা যা রচনা করা হয় এমন নয় যে আল্লাহ রব্বুল নাজিল করেননি কোনো মানুষ রচনা করেছে এমন নয় আসলে বরং আল্লাহ প্রদত্ত কিতাব আল্লাহ নাজির কিত কিতাব ওয়ালাকিন তসদিক আল্লাহ বাইনে তবে কোরআন করিম হচ্ছে তার পূর্বে যেসব কিতাব নাজল হয়েছে সেগুলি সত্যায়নকারী এখানে তসদিক মানে মুসাদ্দিকা যেমন আগের আয়াতে মুসাদ্দিকান শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন তো তাফসিল আল কিতাব এবং কিতাবের বিশদ বিবরণ তাতে রয়েছে আল্লাহর বিধানে তাতে রয়েছে তফসিল মানে বিশদ বিবরণ মানে কোরআনিক একটি গুণ হচ্ছে যে তসদিক করেছে সত্যায়নকারী আরেকটি হচ্ছে তফসিল বিশদভাবে বর্ণনাকারী যাতে কোনো অস্পষ্টতা নেই আকিদার ক্ষেত্রে কোরআনে করিম বহির্ভাবে যারা চর্চা করবে অধ্যয়ন করবে তারা বিশুদ্ধ আকিদার অধিকারী হবে তারা বিভ্রান্তির শিকার হবে না আকিদার ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে সুন্দরভাবে আদবন্দি করবে কোরআন করিমের ব্যাখ্যার আকিদা এবং এবাদতের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে আবশ্যক দুটোই যেহেতু ওয়াহিদ আর দুটোই আমাদেরকে রসুর উল্লাহ সাল্লা নির্দেশ করেছেন মানতে এবং দুটোকে যারা আঁকড়ে ধরে তারা কখনো পথভ্রষ্ট হবে না এই এইরকম বেশ হাদিস হাদিস রয়েছে বিভিন্ন ভাষায় আর আল্লাহ রবুল্লা আলমী নবী সাল্লাহ আলি সাল্লামের মিশন সম্পর্কে তার দায়িত্ব সম্পর্কে বলেছেন যে আনজাল্লা এলাইকা জিকরা তোমার প্রতি উপদেশ নাজেল করেছি যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে কোরআন করিমে তা তুমি বয়ান করে দিবে বিশদ ভাবে বর্ণনা করে দিবে রসুল্লাহ বর্ণনার কোরআন করিম শুধু কোরআন করিম দিয়ে দিনের বিধিবিধান বাস্তবায়ন করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিশদ বিবরণ বা বর্ণনা সামনে না রাখবেন ব্যাখ্যা তফসির হিসাবে কিতাবের তফসিল বিশদ বিবরণ রয়েছে কোরআনিকে লারাই বা ফি যাতে কোনো সন্দেহ নেই যাতে কোনো সন্দেহ নেই মিথ্যার কোনো অবকাশ নেই কোন সন্দেহ নেই আল্লাহর পক্ষ থেকে হওয়ার ক্ষেত্রে মির রব্বির আলমিন যেটি বিশ্ব জাহানের প্রতিপালকের পক্ষ থেকে মহান আল্লাহ আরো বলছেন সুরা ইউসুফের আয়াত নম্বর একশো এগারোতে মা কানা হারিস ইউফতারা এই কোরআন এমন কোন বাণী নয় যা মিথ্যা রচিত বা কোরআন কোন মিথ্যা রচিত বাণী নয় দিয়েছেন ইফতার এমন কোন কথা নয় যা রচনা করা হয়েছে তসদিক বরং তার পূর্বে যা নাজিল করা হয়েছিল তার তসদিক সত্যায়নকারী তফসিল আকুল্লে সেই আর প্রতিটি বস্তুর তাতে রয়েছে বিশদ বিবরণ প্রতিটি বস্তু যা আর মানুষ মুখাপেক্ষী প্রতিটি বস্তু মানে এই নয় যে পৃথিবীর সবকিছু তাতে রয়েছে যেমন এক সেই লোকেরা ভুল বোঝার কারণে সব সায়েন্সের কথা কোরআনে কেড়ে নিয়েছে হ্যাঁ দুনিয়ার সমস্ত কথা কোরআনে কেরিমে রয়েছে সব চিকিৎসার কথা কোরআনে কেরিমে রয়েছে এমন কথা বোঝানো হয়নি তাফসিলা করলে সেই একজন মানুষের আল্লাহর নাজলকৃত বিধান পালনের জন্য যেসব প্রয়োজন সেসবের তফসিল রয়েছে বিশদ বিবরণ রয়েছে তফসিলা করলে সেই যেমন সলেমান আলি সালামের যুগে যে ইয়ামান দেশের রানী ছিলেন বিলকিস সুলেমান আলী ইসলামের দাওয়াতের ঘটনা চিঠি লিখলেন তাকে ইসলামের দাওয়াত দিলেন আর সেই রানী এসে হাজির হলো আসলাম তো মা ইল্লাহ আলমী তার সম্পর্কে যে হুদ পাখি বলছো ও তিয়াত মিন করলে সেই ওই রানীকে যে ইয়ামান বা সাবার রানী সেই রানীকে সবকিছু দেওয়া হয়েছে সবকিছু দেওয়া হয়েছে মানে এই নয় যে সবকিছু তার কাছে আছে একটি দেশ পরিচালনার জন্য যা প্রয়োজন তা দেওয়া হয়েছে এটা হচ্ছে আসলে বাঘ ভঙ্গিমা যা আমরা নিজেরাও বলে থাকি আরে ওর বাড়িতে সবকিছু ওর বাড়িতে সবকিছু আছে ওই দেশে সবকিছুই পাওয়া যায় সবকিছু পাওয়া যায় না কিন্তু যা প্রয়োজন মোটামুটি দেশটা পরিচালনার জন্য বা যা স্বাবলম্বী হওয়ার জন্য তা পাওয়া যায় তো ঠিক ওই রকমই তা সিলাকুল্লেশাই সেই মানে এমন প্রতিটি বস্তু যার প্রয়োজন মানুষের যে কোনো সমস্যা আসতে পারে মানব জীবনে সেসবের সমাধান কোরআনে করিম দেওয়া হয়েছে সেটা স্পষ্ট ভাবে অথবা অস্পষ্ট ভাবে স্পষ্ট ভাবে যেগুলি রয়েছে সেগুলি সহজে উপলব্ধি করা যেতে পারে কোরআন করিম তর্জমা তফসিল করলে আর অস্পষ্ট যেগুলি সেগুলি যারা গভীর জ্ঞান রাখেন কোরআন এবং সন্ন্যার ওহির দিন ইসলামের তারা ইস্তেমবাদ করবেন তারা সেগুলি থেকে অস্পষ্ট কথাগুলি ফুটিয়ে তুলবেন এটাকে ইস্তেমবাদ বলা হয় এবং কোরআনে কেরিমের দিক নির্দেশনা রয়েছে হোদান মানে হা দিয়া রহমাতন এবং তাতে রয়েছে আল্লাহ রহমত কোরআন হচ্ছে আল্লাহ রহমত মানব জাতির জন্য করুন আর রহমত হিসাবে নাজিল হয়েছে কিন্তু এই রহমত থেকে লাভবান কারা লেখাও মেনুন বিশ্বাসী জাতির জন্য বিশ্বাসী জাতি লাভবান হবে পক্ষান্তরে প্রথম যে আয়াতটিতে মোহাইমেন শব্দ রয়েছে তাফসির সম্পর্কে বলছেন মোহাইমেন মানে কি কোরআন কোরআনে কি অন্য অন্য আসমানি কিতাবের ওপর মোহাইমেন বলা হয়েছে মানে মোতামেনান মোতামেন মানে হচ্ছে বিশ্বস্ত জি আস্থাভাজন আমানতদার যার উপর আস্থা ভরসা করা যায় কোরআন করিমের উপর আস্থা ভরসা করা যায় এবং অন্য অন্য কিতাবে যেসব বিধিবিধান রয়েছে সম্পর্কে যেগুলি কোরআন করিমে সাব্যস্ত রাখা হয়েছে সেগুলি হচ্ছে আল্লাহর বিধান আর যেগুলিকে সাব্যস্ত রাখা হয় নিরোহিত করা হয়েছে সেগুলি আল্লাহর বিধান নাই সুতরাং কোন খ্রিস্টান যদি শুকুর খায় আল্লাহ রাব্বানি কোরআন কারীমে হুররিমাত আলী মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির শুকর গোশত হারাম করেছেন মদ হারাম করেছেন জুয়া হারাম করেছেন সুদ হারাম করেছেন ইত্যাদি ইত্যাদি সুতরাং যা কোরআনে কেরিমে হারাম করা হয়েছে এটা হচ্ছে চূড়ান্ত ফেসা আল্লাহর পক্ষ থেকে কারণ এটি হচ্ছে শেষ বিধান রব্বুল আলমিনের সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য শাহেদান এবং কোরআনে করিম হচ্ছে সাক্ষী তাহলে মহামেনের তফসির একটি হচ্ছে যার উপর আস্থা করা যায় আর যা হচ্ছে হ্যাঁ সাক্ষ্য প্রদানকারী বা সাক্ষী কিসের উপর আলামা কাবলাম আল কুতুব তার পূর্বে যে কিতাবগুলি নাজল হয়েছিল সেগুলির ওপর সাক্ষী হিসাবে যেটাকে ঠিক বলবে ঠিক কোরআনে কেরিমে আর যেটাকে ঠিক বলেনি অথবা ছিল আসমানি বিধান কিন্তু সেটা রহিত রহিত অমোসাদ্দেক আল্লাহা এবং তার সত্যায়নকারী মোহাইমেনের একটা দিক হচ্ছে তার সিরিজে সত্যায়নকারী অন্য আসমানি কিতাবগুলি ইয়ানি ইউসাদ্দেক মাফিয়া মিনা সাহিদ যেগুলি তাতে সত্যি আল্লাহ প্রদত্ত বিধান রয়েছে এবং আল্লাহ সেগুলি রাখতে চেয়েছেন সেগুলি সত্যায়ন করবে ওয়ানফি মা ওয়াকাফিহা মিন তাহরিফ আর তাতে যেসব বিকৃতি ঘটেছে সেগুলিকে অস্বীকার করেছে কোরআনে করিম যে এগুলি তাদের মন গড়া কথা দিলিন আর তাতে যে পরিবর্তন ঘটিয়েছে তাতে যে বিকৃতি নিয়ে আসছে অথবা যেটা আসল অবস্থা ছিল আসল রূপকে পরিবর্তন করেছে সেগুলি সুস্পষ্ট করে দিয়েছে এবং যেগুলি ভুল সেগুলিকে ভুল সাব্যস্ত করেছে আলী এবং আগের কিতাবগুলি সম্পর্কে কোরআনে কারিম চূড়ান্ত ফয়সালা দিয়েছে বিন্যাসকে রহিত হওয়া সম্পর্কে যে এইসব বিধি বিধানগুলি রহিত করে দেওয়া হয়েছে আবি তাকরির অথবা সেগুলিকে স্বীকৃতি দান করেছে সমর্থন করেছে যে হ্যাঁ এগুলো ঠিক আছে বহু বিধিবিধান রয়েছে যেগুলি ইব্রাহিম আলী সাল্লামের দিনে ছিল মুসা আলি সাল্লামের দিনে ছিল ঈসা আলি সাল্লামের দিনে ছিল আর কোরআনে কেরিমা সেইগুলিকে দিন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যেমন সোনানুল ফিতরা উদাহরণস্বরূপ প্রাচীনতম যে সন্ন্যত গুলি দাড়ি রাখতে হবে মোষ কাটতে হবে নখ কাটতে হবে নাভের নিচের পশম পরিষ্কার করতে হবে বগলের পশম পরিষ্কার করতে হবে ইত্যাদি ইত্যাদি এইরকম খাতনা করতে হবে ইব্রাহিম আলী সাল্লাম খাতনা করেছেন ইব্রাহিম আলী সাল্লাম কোরবানি করেছেন আল্লাহ রব্বুল আলম কোরআনী করিমে কোরবানিকে রেখেছেন এইভাবে বহু বিধি বিধান রয়েছে জি যা সাব্যস্ত রাখা হয়েছে আবার এমন বিধান রয়েছে যেগুলিকে মনসুখ রহিত করে দেওয়া হয়েছে এবং দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা তাওরাতের বা মুসা আলি ইসলামের নিয়ে আসার দিনে ছিল খুব বেশি কঠোরতা আর ঈসা আলাহ ইসলামের নিয়ে আসার দিনে ছিল বেশি শিথিলতা এর মাঝামাঝি মধ্যমপন্থী দিন হচ্ছে দিন ইসলাম আর উম্মাতে মুসলিম মুসলিম জাতি হচ্ছে মধ্যমপন্থী জাতি ওকে আল্লাহ উম্মাত ওয়াসাতা এই উম্মত হচ্ছে উম্মাতে ওয়াসাত যেমন মধ্যমপন্থী তেমনি এই ওম্মত হচ্ছে শ্রেষ্ঠ ওয়াসাত মানে হচ্ছে শ্রেষ্ঠ কোন তুম খায়রা হোম্মা তোমরা শ্রেষ্ঠ হোম্মা এই তাফসির মহামেনে যে তাফসির গুলি বর্ণনা করলাম যে মোতামেনান শাহেদান মোসাদ্দেকান ইত্যাদি বিষয়গুলি এই তফসির গুলি আব্দুল বিন আব্বাস আজি আল্লাহ তালা থেকে সাহবাই কারণদের মধ্যে বর্ণিত হয়েছে তাবেইনদের মধ্যে একরামা থেকে সাইদ বিন জুবাইর থেকে মুজাহিদ থেকে মোহাম্মদ বিন কাব থেকে আতিয়া থেকে হাসান বসরি থেকে কাতাদা থেকে আতা খোরাসানি থেকে তারপরে সুদ্দি থেকে জায়দ আরো অনেক বলছেন যে ওয়ালে হাদা ইয়াখদাউ লাহু কুল্লু মুতামাসসিক বিল কুতুবিল মুতাকাদ্দিমা মিম্মা লাম ইয়ানকালিব আলা আকিবাই এই জন্য কোরআন করিম যেসব আগের ওম্মতের লোকেরা আহলি কিতাব ইহুদি খ্রিস্টান ঠিকভাবে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে অধ্যয়ন করেছে আর তাদের অন্তরে বক্রতা আসেনি আর তারা উল্টো দিকে ফিরে যায়নি হটকারিতা দেখায়নি তারা আনুগত্য স্বীকার করেছে যেমন ইহুদিদের বড় আলে মদিনাই ছিলেন আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালান তিনি রসুল্লাহ সাল্লামকে দেখতেই এবং তার দু চারটি কথা শুনতেই তিনি বুঝে নিয়েছেন যে যে এই চেহারা হচ্ছে সত্যবাদীর চেহারা আর ইনি যা নিয়ে এসছেন তা সত্য ইসলাম গ্রহণ করেছেন আর খ্রিস্টানদের মধ্য থেকে বহু খ্রিস্টান রসুল্লাহ জীবদ্দেশে ইসলাম গ্রহণ করেছেন তারপরে খলেফার আসেন জমানাই বহু অসংখ্য খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছেন আর এখন পর্যন্ত করছে আলহামদুলিল্লাহ কেমন পর্যন্ত করতে থাকবে এমন একটা সময় আসবে সারা বিশ্বের সমস্ত মানুষ হক উপলব্ধি করবে আর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করবে আর না হইলে অল্প কিছু আগাছা থাকলে সেগুলি লাঞ্ছিত অপদস্থ হয়ে আউজুল্লে কালিমাত ইসলাম আউজুল্লে দলিল অথবা লাঞ্ছিত অবদস্ত হয়ে বসত্ব স্বীকার করবে তো বলছেন এই জন্য কুল্ল মতামাসে কোরআনে কারিমের সামনে শির নত করে দেয় কুল্ল মোতামাসিন বিল কুতুবিল মোতাকাদ্দেমা আগের প্রত্যেক আগের যে কিতাবগুলি নাজিল করা সেই কিতাবের প্রত্যেক ধারণকারী ব্যক্তি যদি তার মধ্যে এই বৈশিষ্ট্য থাকে কি মিম্মাল্লাম ইয়ান খালিব আলা আকিবাইহি যেই ব্যক্তি উল্টো দিকে ফিরে যায়নি মানে যার মধ্যে বক্রতা আসেনি যে হটকারিতা দেখায়নি না আমি মানব না কেউ যদি যুদ্ধি করে কেউ যদি মানতে না চায় তাহলে তাকেও তাকে মানাতে পারে কিন্তু কার অন্তর যদি সাদা সিদা থাকে আর সত্যের সন্ধান থাকে তো অবশ্যই কোরআনে করিমের সামনে অনগত হবে মাথা ঝুঁকিয়ে যেমন আল্লাহ তাবারাক তালা আরেকটি আয়াতে বলেছেন সুরা কাসাসের বাহান্ন থেকে তিরপান্ন এই দুটি আয়াতে আল্লাদিন আতাইনাহমুল বেহি যাদেরকে আমি ইতিপূর্বে কিতাব দিয়েছিলাম মানে কোরআন করিম নাজেলের আগেই কিতাব দিয়েছিলাম তাওরাত এবং ইঞ্জিল হোমবেহি মেনুন তারা এই কোরআনে করিমের প্রতি ইমান নিয়ে আসে তারা যদি সত্যি অন্তরে বক্রতা না রাখে অন্তরকে সোজা করে হেদায়তের তলাশ করে তো তার প্রতি ইমান নিয়ে আসবে তারপর বলছেন ওয়াইজা ইউতলা আলিহিম আর যখন তাদের সামনে কোরআনে করিম পাঠ করে শোনানো হয় কালু আমান নাবি তখন তারা বলে আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম ইন্নাহুল হাক্কমে রব্বেনা নিঃসন্দেহে আল কোরআন হচ্ছে আমাদের প্রতিপালকের পক্ষ থেকে চিরসত্য ইন্না কন্যা মিন কাবলেহি মুসলিম এর পূর্বেই আমরা এইসব বিধানের প্রতি আত্মসমর্পণকারী ছিলাম আমরা এগুলি মেনে নিয়েছি যেগুলি আল্লাহর পক্ষ থেকে এছাড়াও অনেক আয়াত রয়েছে এতক্ষণ পর্যন্ত কোরআন কেরিমের মর্যাদা সম্পর্কে আলোচনা চলছিল এখন যে আরেকটা বিষয়ের দিক ছিল যা বলতে চাই তা হচ্ছে কোরআন কেরিমের হক বা কোরআন কেরিমের অধিকার বলছেন লেখক কোরআন আলা জমির ওম্মা এই মুসলিম উম্মার সমস্ত মানুষের উপর কোরআনে কেরিমের ক্ষেত্রে কি আবশ্যক মানে কোরআনে কেরিমের হক আদায় করার ক্ষেত্রে আমাদের জন্য আবশ্যক কি কিভাবে আমরা তার অধিকার আদায় করতে পারব এবং যথাযথ তার মূল্যায়ন করতে পারব বলছেন হোয়া বা ও জাহেরান ও বাতেনান কোরআন করিমের অনুসরণ করবে বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে বাহ্যিক অর্থাৎ যেসব বাহ্যিক আমল করার বিষয় রয়েছে আনুগত্যের বিষয় রয়েছে সেগুলি বাহ্যিকভাবে মেনে নেবে আর আভ্যন্তরীণ ভাবে মানে যেগুলির সম্পর্ক অন্তরের সাথে অন্তরে বিশ্বাস রাখতে হয় যেগুলি দেখা যায় না সেগুলি বিশ্বাস করবে কোরআন কেরিমে যেসব গাইবের কথা রয়েছে যেসব ইমান আকিদার কথা রয়েছে বিশ্বাস করবে সেগুলি সম্পর্ক মানুষের বাহ্যিক জীবনের সাথে হোক অথবা আভ্যন্তরীণ অবস্থার সাথে হোক অত্যামাস্যক বেহি এবং কোরআনে কেরিমের একটি অধিকার হচ্ছে কোরআনে কেরিমকে আঁকড়ে ধরবে শক্ত করে ধারণ করবে কোরআন করিমকে শক্ত করে ধারণ করবে কোন ব্যক্তি বা কোন শক্তি কোন মুসলিমকে যদি সত্যিকার মুসলিম হয় ইমানদার হয় তাকে দুনিয়ার কোন প্রলোভন দিয়ে তার কাছ থেকে ইমান ইসলাম কেড়ে নিতে পারবে না কোটি কোটি টাকা দিয়ে সারা পৃথিবীর রাজত্ব দিয়েও কেড়ে নিতে পারবে না এই বিশ্বাস এটা হচ্ছে কোরআন করিমকে আঁকড়ে ধরা এইরকমই কোন ধমক দিয়ে আর কোন শাস্তি দিয়েও কেড়ে নিতে পারবে না না প্রলোভন দিয়ে না শাস্তি দিয়ে কেড়ে নিতে পারবে এও চাকরির ধাপ বল কেয়াম বিহাকিয়া কোরআনে করিমের যে হক রয়েছে তা যথাযথ আদায় করা আল্লাহ এই কিতাব যা আমি নাজেল করেছি তা হচ্ছে এতে রয়েছে বারাকা যে দিন দুনিয়ার বরকত রয়েছে বাস্তবায়নে এমন না যে শুধু আখেরাত সুখী হবে মরার পরেই শুধু কোরআনে করিমের লাভটা পাবো না দুনিয়া তো শান্তি আজকে কোরআনে করিমের যে সব দণ্ড বিধান রয়েছে সেগুলি যদি বাস্তবায়ন করা হয় সারা পৃথিবীর যে কোনো দেশে তো সেখানে শান্তি নেমে আসবে নিরাপত্তা সেখানে বিরাজ করবে আজকে নিরাপত্তা কেন নেই খনি খুন করে দিচ্ছে সে ভালো করে জানছে যে আমি খুন করে দিল আমাকে খুন করা হবে না আমি তো বেঁচেই থাকবো খুব বেশি তো জেলে যাব দু চার পাঁচ বছর আর তারপরে জামিনে ছুটে যাবো আর যদি কোনো সোর্স থাকে তাহলে তো বলতেই হবে না হ্যাঁ পেছনে যদি কোনো শক্তি থাকে তাহলে তো কিছু বলতে হবে না কি আমাকে ধরে ধরা ছড় বাইরে কিন্তু দিন ইসলামের বিধান হচ্ছে কোথেবা আলিকুল খেসাস যদি একজন খুনের পিপাসু যে যাকে তাকে খুন করার জন্য উদ্বুদ্ধ হয় সেই ব্যক্তি যদি ভালো করে জানে যে আমি যদি কাউকে খুন করি তো আমাকে আর বেঁচে থাকতে হচ্ছে না আমাকে খুন করা কখনই সাহস করবেন আলহামদুলিল্লাহ এই জন্য সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম অপরাধ রয়েছে এই সৌদি আরবিয়াতে বরকতের দেশে তৌলিদের দেশে সন্ন্যতের দেশে শির বিদাত মুক্ত দেশে ইসলামের যে বিধিবিধানের বাস্তবায়ন হচ্ছে সেই দেশে আলহামদুলিল্লাহ জি আল্লাহ যেন প্রতিটি মানুষকে তৌফিক দান করেন মানব জাতির দুনিয়ার শান্তি কায়েমের জন্য এবং আখেরাতের চিরস্থায়ী শান্তির দিন ইসলামের বাস্তবায়নের কোরআন বিধানের বাস্তবায়ন আল্লাহ যেন তৌফিক দান করেন এতে রয়েছে বরকত ফত্তাবেউ সুতরাং কোরআন করিমের অনুসরণ করো কোরআন করিমের একটি হক হচ্ছে ইত্তেবা করা পত্তাকু এবং তোমার সংযত হক পাপ মুক্ত হক কোরআন করিমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পাপ মুক্ত করা ব্যক্তিকে অপরাধ মুক্ত করা পরিবারকে অপরাধ মুক্ত করা সমাজকে অন্যায় থেকে মুক্ত করা ধন সম্পদের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে অপরাধ মুক্ত করা অপরাধ মুক্ত ক্রাইম মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠিত করা জল মুক্ত অবিচার মুক্ত সুদ মুক্ত ঘুষ মুক্ত অর্থনীতি কায়েম হবে হালাল ব্যবসা বাণিজ্য হবে প্রত্যাকু আল্লাহকে ভয় করো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ মেনে চলতে আমাদের কাজ নতুন কিছু আইন প্রণয়ন করতে হবে নয় বরং আল্লাহর বিধান আসমানি সিলেবাস রয়েছে তা ফলো করতে হবে ইত্তিবা করতে হবে পেছনে পেছন চলতে আউলিয়া আর আল্লাহ নাজিলকৃত বিধান বাদ দিয়ে অথবা আল্লাহকে বাদ দিয়ে রবকে বাদ দিয়ে অন্য কোন পৃষ্ঠপোষক এর অনুসরণ করিও না আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান অনুসরণ করিও না এবং আল্লাহ ছাড়া আর কাউকে বিধানদাতা পৃষ্ঠপোষক বা মাবুদ উপাস্য হিসাবে গ্রহণ করিও না কাউকে সেজদা করিও না কারো সঙ্গে ঝুঁকিও না জি মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সুর আরাফের আয়াত নম্বর একশো সত্তরে কোরআনে করিমের অধিকার সম্পর্কে আল্লাদিন কোন আবিল কিতাব আর যারা কোরআনে করিম কি আল কিতাব কে মানে আল্লাহর বিশেষ কিতাব শেষ কিতাব কোরআনে করিম যারা আল কিতাব কোরআন করিমকে শক্ত করে ধারণ করে কিতাব শক্ত করে ধারণ করে শক্ত করে যদি ধারণ করে অন্তর থেকে কথার দ্বারা কাজের দ্বারা তাহলে তা ফুটে উঠবে মানব জীবনে সেটা কিসের মাধ্যমে বলছেন ওয়াকামুসলা তা সলাৎ কায়েম করবে সুতরাং যেই ব্যক্তি বেনামাজি নামাজের সলাতের ক্ষেত্রে অবহেলা করে সলাদ থেকে গাফিল তাদের জন্য দুর্ভোগ রয়েছে তারা যতই দাবি করুক যে আমরা সহি আকিদার লোক না না না কখনো সহি আকিদার না ইসলাম থাকে না সলাদ ছাড়া এই জন্য আল্লাহ বলছেন যে কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে তার বহি প্রকাশ হচ্ছে বা বাস্তব প্রমাণ হচ্ছে সলা সলাদ এর মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হয় মানুষের অন্তর পবিত্র হবে মানুষের কথাবার্তা সুন্দর হবে মানুষের চাল চলন সুন্দর হবে ইন্না সালাতা তানহা আনিল ফাহসায়ল মুনকার নিশ্চয়ই আমি আল্লাহ বিনষ্ট করি না ব্যর্থ করি না বা নিষ্ফল করি না আজির আল মুসলেহীন সংস্কারকদের যারা সংস্কার করে থাকে তাদের প্রতিদানকে তাদেরকে আল্লাহ মহাপুরস্কার দেবেন তাদের পুরস্কারকে আল্লাহ নষ্ট করবেন না তাদেরকে নিষ্ফল করবেন না তাদের মহা ফলাফল আল্লাহ দেবেন মুসলেহীন আল্লাহ বলেছেন তাহলে মুসলে সংস্কারক হতে হলে যদি ব্যক্তির পরিবারের সমাজের জাতির দেশের বিশ্বের যদি সংস্কার করতে হয় তাহলে কোরআনে করিমকে আঁকড়ে ধরতে হবে দুই নম্বর পাঁচ অক্ত সলাদ কায়েম করতে হবে এছাড়া সম্ভব নয় আল্লাহ রব যেন মুসলিমদেরকে বিশেষভাবে বুঝার তৌফিক দান করেন আর সারা বিশ্বের সমস্ত মানুষকে এই হক সত্য যেন অনুধাবন করে তৌফিক দান আল্লাহ বলছেন ওয়াহি আমি করলে কিতাব আর এই বিষয়টি প্রত্যেকটি কিতাবকে সামিল প্রত্যেকটি কিতাবকে সামিল যুগে যুগে মুসা আলি সালামের যুগে যারা তওরাতকে আঁকড়ে ধরেছিল তারা ছিল সত্যবাদী যারা ঈসা আলাহি ইসলামের যুগে তওরাত ইঞ্জিলকে আঁকড়ে ধরেছিল তারা সত্যবাদী ছিল আর কোরআন করিম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসেছে সুতরাং এই কোরআন করিমকে কেমত পর্যন্ত প্রতিটি মানুষ কাঁকড়ে ধরতে হবে বলে আয়াত ফিজ আলী কাজিরা এই মর্মে অনেক আয়াত রয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল মানুষের বিভ্রান্তির যুগে বিভ্রান্তি থেকে বাঁচার জন্য যে উপায়টা বলে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধর বাউসান নবী ওসাইসাল কিতাব ইল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে একবার জিজ্ঞাসা সাহাবিরা যে কি ওসিয়ত করেছেন রসুল্লাহ সাল্লাম এতেকালের পূর্ব মুহূর্তে কি ওসিয়ত করেছেন আউসাবি কিতাবিল আল্লাহর কিতাবের ওসিয়ত করেছেন মানে আল্লাহর কিতাব আল কোরআনকে তোমরা মজবুত করে ধারণ করিও ফাঁকা একটি তোমরা আল্লাহর কিতাবকে ধারণ করো এবং সেটাকে শক্ত করে ধরো সেটাকে শক্ত করে ধরো এই হাদিসটি সহি মুসলিমে রয়েছে আহ মুসনাদ আহমদের ধার্মিতে রয়েছে বলা হয়েছে এইভাবে হাদিস বলেন তার এখন ফিকুম আস্তাকালেন তোমাদের মাঝে দুটো বস্তু আমি ছেড়ে যাচ্ছি আউ্বালহমা তার প্রথমটি হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল কোরআনুল করিম ফিহিল হোদা যাতে রয়েছে হেদায়ত নূর এবং যাতে রয়েছে আলো খুজুবি কিতাবিল্লাহ সুতরাং আল্লাহর কিতাবকে তোমরা ধারণ করো সেকু বেহি এবং সেটাকে মজবুত করে ধরো শক্ত করে ধরতে হবে এই নয় যে ঢিলা ফসকা করে সামান্য কিছুতে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেল সুবিধাবাদী দুনিয়ার সাথে তাল মিলিয়ে যেমন আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা কেমন দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলে বিবাহ সাদী দেখেন তাদের পারিপার্শ্বিক অবস্থাতে প্রভাবিত হ্যাঁ, সামাজিক অবস্থা পারিবারিক অবস্থা যেমন সমাজে চলে তেমন এক শ্রেণীর লোকেরা হেজাব বুঝেছে হিজাব পর্দা অপরিচিত লোকের সামনে যুদ্ধ হয়ে কিন্তু দেবরের সামনে ভাসুরের সামনে আপনার দুলাবায়ের সামনে এইভাবে যতগুলি নিকট আত্মীয় কিন্তু যারা নন মহারম তাদের সামনে না না এরা তো আমাদের ঘরেরই লোক এ তো আমার এই ছোট থেকে আমাদের সামনে বড় হইল এটা ছেলে হয়তো গ্রামের ছোট থেকে বড় হয়েছে আর সাবালক হয়ে গেছে আর পর্দা হয়নি তার সামনে ইসলাম নয় তো এইগুলো হচ্ছে কি দেশাচার ধর্ম কর্ম করা এটা কোরআন সোনার আলোকে দিন পালন করা নয় কোরআনে করিমকে আঁকড়ে ধরা এবং কোরআনে করিমকে মজবুত করে ধরা আর কোরআনে করিম আল্লাহর কিন্তু আল্লাহর বিধান এর অনুসরণ করা হচ্ছে যে যেইভাবে আল্লাহ যেখানে যেই ক্ষেত্রে যেইভাবে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন এবং তার স্বরূপ সাল্লাহ আলি সাল্লাম সেইভাবে জীবন যাপন করা অফি হাদিস আলী মারফুয়ান আলী রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত একটি হাদিসে রয়েছে রসুল্লাহ সাল্লামের মরফু হাদিস ইন্নাহা সাতাকুন ফিতান এমন একটা সময় আসবে যখন বহুমুখী ফিতনা বিশৃঙ্খলা ফিতনা ফিতনা ব্যাপক অর্থ রাখে বিশৃঙ্খলা অশান্তিকে ফিতনা বলা হয় ফিতনা বলা হয় মুসলিম মুসলিমে কলহ বিবাদকে ফিতনা বিভক্তি ফিতনা অশান্তি যত রকমের হয়ে থাকে ফিতনা আপনার ইমানের ফিতনা দুনিয়ার ক্ষেত্রে ফিতনা পয়সার ফিতনা নারী ফিতনা অশ্লীলতার ফিতনা এই আপনার ইন্টারনেটের ফিতনা সোশ্যাল মিডিয়ার ফিতনা ফিতনা কুলতো বলছেন আলী রাজিয়া আমি বললাম মাল মাখারাজ মিনহা ইয়া রাসুল আল্লাহ রাসুল ফিতনা থেকে মুক্তির উপায় কি কি করে আমরা বেরোতে পারবো আল্লাহ বলেন উল্লাহ আল্লাহর কিতাব আঁকড়ে ধরবে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে এই হাদিসটি তিরমিজি মিজিতে রয়েছে কিন্তু এই হাদিসের দুটো সনদ রয়েছে দুটোই হচ্ছে জয়ীফ দুটি হচ্ছে জয়ীফ দুর্বল তবে আগের হাদিসটি সহি আর এই মর্মে আয়াত পেশ করা হলো এই মর্মে আরেকটু আলোচনা আছে সেটা আমরা শেষ করে নিই এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে কিতাবকে শক্ত করে ধরতে হবে তামাসুক মানে কোরআন করিমকে আল্লাহর কিতাবকে শক্ত করে ধারণ করতে হবে এবং তার হক আদায় করতে হবে এর অর্থটা কি মানে কিভাবে এটার বাস্তবায়ন করবে মা মানা তামাসুক বিল কিতাব আল কিতাব কোরআনকে শক্ত করে ধারণ করার তাৎপর্য কি ওয়াল কেয়াম বিহাক্তিহি এবং তার হক আদায়টা কেমন করে করতে হবে কোরআন করিমের হকটা আদায় করব কিভাবে বলছেন প্রথম হেফজহু কোরআন করিম মুখস্থ করে যথাসাধ্য পুরো কোরআন হাফেজ না হইলেও যথাসাধ্য যতটা সম্ভব মুখস্থ করবে যে যে অবস্থায় রয়েছে রয়েছেন কমপক্ষে কিছু ছোট ছোট সুরাগুলি মুখস্থ করবে যাতে করে পাঁচ অক্ত সলাতে সুন্দরভাবে সুরা ফাতিহার সাথে অন্যান্য বেশ কিছু সুরা পড়তে পারে তেলাওয়াত এবং তেলাওয়াত করা শাব্দিক তেলাওয়াত নিয়মিত কম হইলেও পাঠ করা আর অর্থগত তেলাওত হচ্ছে অনুসরণ করা সেইফুল হোসেন রহমতুল্লাহ আলাই তার মাজালিস শাহের রমদানে পুরানি কেরিম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে তেলাওত হচ্ছে দুই রকমের তেলাওত হচ্ছে লফজি শব্দগত তেলাওত মানে আবৃত্তি করা যেটা তেলাওত বলে থাকে আমাদের ভাষায় আর একটা হচ্ছে অর্থগত তেলাওত সেটা হচ্ছে অনুসরণ করা ফলো করা কোরআন করিমে প্রতিটি ক্ষেত্রে যা আল্লাহ বলেছেন সেটা আকিদার ক্ষেত্রে বিশ্বাস রাখা এবাদতের ক্ষেত্রে সেইভাবে বন্দী করা আখলাখ চরিত্র এবং লেনদেনের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে সেগুলি মেনে চলা বল কেয়াম আনা আল্লাহ রাত দিন কোরআনে কেরিমের বিধিবিধানের বাস্তবায়ন করা যেখানে থাকেন না কেন আপনি দেশে থাকেন বিদেশে থাকেন মুসলিম পরিবেশে থাকেন অমুসলিম পরিবেশে থাকেন অনুকূল প্রতিকূল যে কোনো পরিবেশে থাকেন না কেন দিন সবসময় কোরআন কেরিম মেরেছেন ভাই এখানে নামাজ পড়ার পরিবেশ নেই আর এখানে এসব দেশে হেজাব করার পরিবেশ নেই এইসব কথা চলবে এগুলি যাদের কাছে ধর্মটি হচ্ছে অ্যাডিশনাল বিষয় হইল হইল না হইল না হইল তাদের এটি দিনের কথা নয় তদাব্বর আয়াতি আল্লাহর আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করা একটু থেমে থেমে অর্থ বুঝে অনুধাবন করা ও এহলাল হালালহি আল্লাহ যাকে হালাল বলেছেন সেগুলিকে হালাল মনে করা বা তাহরিম ও হারামি আর যেগুলিকে আল্লাহ হারাম বলে সেগুলি হারাম মনে করা বল এনকেয়াদলি আওয়ামেরেহি আল্লাহর যে আদেশগুলি রয়েছে সে আদেশগুলির আনুগত্য করা মেনে নেওয়া বল এনজেজার বেজাওয়াজেরহি আর আল্লাহ যেগুলি থেকে সতর্ক সাবধান করেছেন সেগুলি থেকে বিরত থাকা বল এতেবার বে আমসালি আর যেসব দৃষ্টান্ত বা কাহিনী বর্ণনা করে সেগুলি থেকে শিক্ষা নেওয়া বলে তেয়াজ বে কাসা সেহি আর যেসব ঘটনা বলি আল্লাহ বর্ণনা করে সেগুলি থেকে উপদেশ নেওয়া ইলমের সাথে আমল জানা শিখা এবং আমল করা মহকাম যে আয়াতগুলি যেগুলি বিধিবিধান রক্ষিত রয়েছে এবং সেগুলি স্পষ্ট আর আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কেও সেগুলির প্রতি আমল করা তসলিম আলী আর আয়াত অর্থ বুঝি না আলিফলাম রা কাফা ইয়া সাদ বুঝি না এগুলিকে মেনে নেওয়া যেগুলি আল্লাহর পক্ষ থেকে এইরকমই আল্লাহ রব্বরের সিফাত সম্পর্কে আল্লাহর হাত আছে এটা হচ্ছে মহকাম কিন্তু আল্লাহর হাত কেমন এটি হচ্ছে মত সস্পষ্ট সুতরাং আল্লাহর হওয়ালা করে দাও আল্লাহ রব্বর সীমা রেখায় থেমে যাওয়া যেখানে আল্লাহ থামতে বলেছেন থেমে যাওয়া এখানে থেমে যাও এরপরে আর চলবেন এতদূর পর্যন্ত তোমার বর্ডার এরপরে নিষিদ্ধ আনহু এবং এই কোরআনে করিমের পক্ষ থেকে ডিফেন্স করা তাহারিফিল গালিন চরমপন্থীদের বিকৃতি থেকে রক্ষার জন্য ওয়ান তেহার মুক্তিলিন আর বাতিল পন্থীদের আপনার বাতিল থেকে সুরক্ষার জন্য নাসিহা লাহু এবং কোরআনে করিমের হিতাকাঙ্ক্ষী হওয়া বেকুল্লে মানিহা যতগুলি দিক হইতে পারে সব দিক থেকে এই কোরআনে করিমের হিতাকাঙ্ক্ষী হইতে হবে নাসিহা করতে হবে এই বলে সহি মুসলিমের প্রসিদ্ধ হাদিসটির দিকে ইঙ্গিত করা হয়েছে যেখানে বলেছেন তামিম দারি রাজি আল্লাহ বর্ণিত বলছেন আর দিন উন্নসিয়া দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম কল্যাণ লিমান কার জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া কার জন্য কল্যাণ কামনা করা কার লিল্লাহ আগে বলেন আল্লাহর জন্য বলে কিতাবি আল্লাহর কিতাব কোরআন করিমের জন্য বলে রসুলিহা রসুল সাহসালামের জন্য বলে আইম্মাতুল মুসলিম মুসলিম শাসক নেতাদের জন্য বলে আইম্মাতুল মুসলিম এবং মুসলিম জনক সবার জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে দরদি হইতে হবে কল্যাণকামী হইতে হবে তো কোরআন করিমের হিতাকাঙ্ক্ষী হওয়া কোরআন করিমের বিধানের হিতাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হইলে আপনি প্রতিটি মানুষের অন্তর অন্তরে কোরআন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যেন দাওয়াত কালা বসিরা এবং জ্ঞানের সাথে কোরআনে করিমের দিকে আহ্বান করা মানব জাতিকে দিনের দাওয়াতের কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করে যে যেখানে আছেন আপন জায়গা থেকে মুসলিমদের কাছে অমুসলিমদের কাছে মুসলিমদের যাদের কাছে ইসলাম স্পষ্ট নয় যারা শির বেদাতে ধর্মকর্ম করছে অথবা যারা ধর্মের ক্ষেত্রে অবহেলা করছে ফরজ অজেব আদায় করছে না হারামে ডুবে আছে মুসলিম সমাজের যারা পাপিষ্ট ফাঁসে তাদের কাছে ইসলাম তুলে ধরা আল্লাহর ভয় ভীতি তাদের অন্তরে তৈরি হোক এই সমস্ত দাওয়ার কাজ আল্লাহ রবুল্লা আলম যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং কোরআনে করিমের মর্যাদা অনুধাবন করার তৌফিক দান করেন আর কোরআনে করিমের হক যথাযথ আদায় করার আমাদের সকলকে তৌফিক দান করেন ওসল্লা সাল্লাম আলী নবীনা মোহাম্মদ আলা আলহি ওসাহাবিহি আজমাই